ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकय चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः সবাই একটু সামনে চলে আসুন যাতে যারা পিছনে যারা আছে সামনে আসতে পারবেন এবং বসতে পারবেন আচ্ছা সিবি রেস্টে হ্যাঁ। এখানে এখানে বসাবেন না বিভিন্ন রুম টেবিলের এই চাইবার চাইবার লাগবে না এই এই চাইবার এটা লাগবে হ্যাঁ, সব ঠিক আছে সবাই একটু এইদিকে চলে আসুন যাতে আগত ভক্তবৃন্দরা যারা যারা আছেন জায়গা পাবেন দর্শন এখানে জায়গা আছে অনেক আসুন বসুন সমস্যাদের মধ্যে এই সমস্যা ভালো যদি এত লোক আগ্রহী আছেন হারি কথা শোনার জন্য এবং তার জন্য যথেষ্ট জায়গা নেই সকালে বসার জন্য তো সমস্যা সমস্যার মধ্যে এই রকম সমস্যা ভালো দেখা যায় ভারতে অনেক বড় বড় মন্দির আছে কিন্তু খুব কম লোক যায় মন্দিরে বড় লোক কম যায় জায়গা অনেক আছে তো সেই সমস্যা থেকে এই সমস্যা যে মন্দির এত বড় নয় এবং এত লোক আসে যে সকালে বসার জন্য যথেষ্ট জায়গা নেই তো বেশি জায়গা হাওয়া থাকে এই সমস্যা এই বেশি জায়গা হাওয়া এবং কেউ যায় না সেই সমস্যা থেকে এই সমস্যা হয় আসলে এটা সমস্যা নেই এটা আনন্দের ব্যাপার এখানে এসেছেন হরিকথা শ্রবণ করার জন্য হয়তো আপনারা এখন আগ্রহী আছেন শুধু হারি কথা শ্রবণ করার জন্য প্রসাদ সেবা করার জন্য কারণ অনেক সময় হয়ে গেছে আসলে আমাদের খবর ছিল না যে এখানে দুপুরে এই অনুষ্ঠান হবে শুনেছি যে এটা বাতিল হয়ে গেছে সেই জন্য আমরা এই তো শিবের এখানে আসলাম তো ক্ষমা করুন আমরা জানতাম না যে এখানে আপনারা সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন একটু শান্তি বজায় রাখুন কথা বলেন একটু তো আমরা অনেকবার শুনেছি হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম স্টেবল স্টেবল স্টেবল হরি কীর্তন হচ্ছে এই কলিযুগের উপায় গতি অর্থাৎ কৃষ্ণচরণ সেবা প্রাপ্ত করার জন্য যারা কথা বলতে চান তা দয়া করে অন্য জায়গায় গিয়ে কথা বলুন এবং দয়া করে সব মোবাইল বন্ধ করুন কীর্তন কি সবাই জানেন কীর্তন সেটা কি কীর্তন মানে মুখে হরিনাম বল কীর্তনের জন্য কি লাগবে এক মুখ এক জীবা দুই অষ্ট এক গলা সেদের যে চেষ্টা আর কিছু লাগবে আর কিছু লাগবে অনেক লোকের মুখ আছে জিবা আছে দুই অষ্ট আছে গলা আছে তবু কীর্তন করে না কীর্তন তো শুধু ধ্বনি উচ্চারণ করা বিষয় না কীর্তন কোন জায়গা থেকে নিঃসৃত হয় মুখ থেকে মুখ থেকে কিন্তু কীর্তন কীর্তনের উৎস আছে হৃদয় হৃদয় মনে শুদ্ধ মনে সেই ভাবনা আছে হরির প্রশংসা করা কীর্তন মনে কীর্তি ঘোষণা করে কৃষ্ণের কীর্তি কৃষ্ণের নাম গুণ রূপ লীলা পরিকা ধামের কীর্তি প্রশংসা এবং ঘোষণা করে এই হচ্ছে কীর্তন তো শুদ্ধ হৃদয় থেকে কীর্তন হরি কীর্তন নিঃসৃত হয় তো পুরো কীর্তন সম্পূর্ণ কীর্তন সেটা সংগ্রাম কীর্তন সেটা সংকীর্তন সংকীর্তন এই শব্দের অর্থ কি সংকীর্তন সং মতলব সঙ্গ বহুলিয় মিলিতা সংকীর্তনম অনেক ভক্ত সমবেত হয়ে এবং একসাথে কীর্তন করা সেটা সংকীর্তন এবং সংকীর্তন সং এই শব্দ আরো এই অর্থ আছে সম্যক সম্পূর্ণ তো কীর্তন পূর্ণ হয় যদি কীর্তন কারের ভাবনা উদ্দেশ্য পূর্ণ হয় আমাদের কৃষ্ণ কীর্তন করার উদ্দেশ্য যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের কীর্তন সংকীর্তন হতে পারে না পূর্ণ হতে পারে না পূর্ণ কীর্তন হচ্ছে সেই কীর্তন যার দ্বারা শ্রীকৃষ্ণ পূর্ণ সন্তুষ্ট হন এই বিষয়ে প্রসঙ্গে আমাদের শুদ্ধ কীর্তন শুদ্ধ সেবন শুদ্ধ ভক্তির দিগদর্শন বা পরিভাষা করেছেন अन्याभिलाषिता शून्य ज्ञान कामाद्यनावृत आनुकूलेन कृष्णानुशीलनम भक्ति उत्तम उत्तम भक्ति की भक्ति उत्तम भक्ति कर्म विकर्म पाप कर्म अकर्म জ্ঞান এবং সকল সাধারণ लोके धामी और अनुष्ठान ऊर्ध्व भक्ति हचन सर्वोत्कृष्ट फलत সকল জীবদের মূল ধারণা হচ্ছে ভক্তি ভক্তি সর্বোৎকৃষ্ট ফল তো ভক্তি उत्तम পরঞ্চ ভক্তি বিষয়ে তারতম্য আছে মিশ্রিত ভক্তি আছে কনিষ্ঠ অধিকারে ভক্তি আছে মধ্যম অধিকারে ভক্তি আছে উত্তম অধিকারে ভক্তি আছে উত্তম অধিকারী ভক্তি অনুশীলন করার জন্য হচ্ছেন তিনি যিনি হরি সভায় বিরক্তি দেন আমরা যদি কৃষ্ণ নাম বলি কিন্তু আমাদের উদ্দেশ্য আছে কৃষ্ণের সহায়তা নিয়ে বড় লোক হতে জাগতিক বড় লোক আমাদের ইচ্ছা যদি থাকে ধন জন সুন্দরী মোট ইত্যাদি সাহায্যের জন্য তাহলে আমাদের কীর্তন আমাদের ভক্তি শুদ্ধ হতে পারে তো এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে উদ্দেশ্যে শিলপ্রপাত এবং সমস্ত রূপানুগ আচার্য আদেশ নির্দেশ উপদেশ মার্গদর্শন এবং পরামর্শ অনুসারে ইস্কনের উদ্দেশ্য হচ্ছে शुद्ध भक्ति शुद्ध कीर्तन प्रचार करो मिश्रित ভক্তি সেটা পুরোনা হয় না মিশ্রিত ভক্তি অর্থাৎ সেই ভক্তি যা ভক্তরা করে স্বার্থ ভৌতিক অভিলাষ পূর্ণ করার জন্য সেই রকম ভক্তি কখনোই ভগবানকে সন্তুষ্টি করতে পারে তো পূর্ণ কীর্তন হচ্ছে সেই কীর্তন যার মধ্যে শুধুমাত্র এই অভিপ্রায় আছে যে এই কীর্তনের দ্বারা কৃষ্ণ সন্তুষ্ট হবে এবং যাদের সেই রকম অভিজ্ঞতা আছে তারা সবসময় মুখে হরিনাম উচ্চারণ না করে যদি অনেক কাজে অনেক সৌরায় ব্যস্ত থাকে এবং সবসময় মুখে হরিনাম উচ্চারণ না করে সেই রকম ভক্ত सदैव हरि कीर्तन करो हरि कीर्तन शुद्ध मुख्य द्वारा है शुद्ध भक्तर समस्त तादर समस्त इंद्रिया द्वारा सदैव तादर मन काय वाक द्वारा हरि कीर्तन करें অনবকে লোকের যারা মুখে হরিনাম উচ্চারণ করে কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ হয় না তারা অনেক উৎসাহ সহিত কীর্তন করলেও সেটা আসল কীর্তন হয় না আসল কীর্তন হয়েছে কেবল শ্রীকৃষ্ণের প্রীতির জন্য যেখানে প্রীতির অভাব সেখানে আসল কীর্তন অর্থ করা সেজন্য যাতে আমাদের দূষিত হৃদয় মন এবং ভাবনা তার সুধা হতে পারে সেই জন্য প্রচুর হরিকথা স্মরণ করা দরকার আছে ভক্তি মার্গে শুদ্ধ ভক্তি মার্গে প্রথম দশা হচ্ছে স্মরণ দশা আমরা যদি ঠিক মতো শ্রবণ করতে না পারি তাহলে আমরা ভক্তি মার্গে প্রভাবিত হতে পারে তো সেই রকম শহর সেই শহর যা দ্বারা আমাদের দূষিত আকাঙ্ক্ষাগুলো শুদ্ধ হবে তার সুধা হবে আমরা যদি প্রস্তুত আছি আসল হারি কথা শুনতে মনোরঞ্জন এবং হরিরঞ্জন এই দুই শব্দের মধ্যে অনেক বড় পার্থক্য আছে বেশি কথা যা কথা নামে চলে সেটা আসলে হরিকথা না সেটা মনোরঞ্জন ধর্মীয় মনোরঞ্জন কিন্তু আসল ধর্ম হচ্ছে কেবল শ্রীকৃষ্ণের সুখের জন্য আসল হরিকথার ফল হচ্ছে যে শ্রোতাদের শুদ্ধিকরণ এবং তা শুদ্ধিকরণ ব্যবহারিক রূপে দৃষ্ট হয় তাদের আচরণের দ্বারা তো অনেকে মনে করেন যে ইস্কনের প্রচারের উদ্দেশ্য হচ্ছে সব হিন্দুকে এই বাণী প্রচার করে মাছ মাংস ডিম চলে না সেটা আমাদের প্রচারের উদ্দেশ্য কেউ যদি প্রকৃত শুদ্ধ হরি কথা শ্রবণ করে শ্রবণ মানে শুধু এই ধ্বনি কানের পর্যন্ত আসবে কানের দ্বারা প্রবেশ করে হৃদয় স্পর্শ করবে এবং হৃদয়ে পরিবর্তন করা হয় সেই রকম হরে কথা বলা এবং শ্রবণ করা সেটা হচ্ছে আসল শ্রবণ করা এমনি আমরা অনেক ধনী শুনি রাস্তায় যখন ড্রাইভিং করি এই বাসের এবং ট্রাকের হর্নের বাজানা সেটা আমরা শুনি অনেক বাজে ফলে গীত আমরা শুনি অনেক কিছু আমরা শুনি কিন্তু আসল হরি কথা আমরা যদি শুনি তাহলে হৃদয়ে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন হচ্ছে যে আমাদের দূষিত জীবনের উদ্দেশ্য অর্থাৎ ইন্দ্রিয় তর্পণ কর তা আমরা ত্যাগ করব এবং আমাদের জীবনের উদ্দেশ্য হবে যে সব কিছু আমরা করি আমাদের সারা জীবনের উদ্দেশ্য মন কায় বাক সব প্রচেষ্টা আমরা সব কিছু করি কেবল শ্রীকৃষ্ণের সুখের আরতি তো আমরা যদি এইরকম উদ্দেশ্য করি এরকম সংকল্প করি যে এইসব কিছু যা আমি যা আমি করবো শ্রীকৃষ্ণের সুখের জন্য হবে তো তা সেই সংখ্যক এক আনুষঙ্গিক ফল হবে মাছ মাংস ডিম ছেড়ে দাম শুধু মাছ মাংস ডিম ত্যাগ করার দ্বারা কেউ ভক্তি করতে পারে এটা ভক্তির কোনো অংশ এটা ভক্তির অংশ না কিন্তু এইসব পাপ কাম আমরা যদি করি তাহলে আসল ভক্তি সাধনা করা সম্ভব হয় তো শুধু নিরামিষ আহারে হাওয়া সেটা কোন অর্হতা নেই যোগ্যতা নেই ভক্তি করার জন্য বন্দর ও নিরামিষ হারে আছে কিন্তু বন্দর তো ভক্ত না মানে সাধারণ साधारण রামচন্দ্র ভগবানের বাংলারা তারা সব মহান ভক্ত আছে কিন্তু ব্যাপার আছে যে নিরামিষ আহা খাওয়া সেটা ভক্তির কোনো অংশ নেই তো হৃদয় পরিবর্তিত হতে হবে শুধু মাছ মাংস ডিম ইত্যাদি ত্যাগ করা দ্বারা ভক্তি হয় না সেটা ভক্তি ভক্তির আনুষঙ্গিক ফল হচ্ছে যে আমরা সমস্ত রকম পাপ ত্যাগ করি তো আরো অনেক কিছু ত্যাগ করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার আসলে মাছ মাংস ডিম চা কফি চেরুট তাম্বাকু গুটকা পান এই সব নোংরা জিনিসে ত্যাগ করা সহজ আছে আরো অনেক কঠিন আছে অহংকার ছেড়ে দেওয়া দেখতে পাই যে অনেকে যারা মাছ মাংস ডিম ইত্যাদি ত্যাগ করে তাদের কোনো ধারণা নেই যে আমার অহংকার চলে দিতে হবে অহংকার ত্যাগ করা খুব কঠিন আছে কারণ এই মাছ মাংস ডিম এইসব স্থূল বস্তু আছে এবং অহংকার সুখ তো যে আমাদের অহংকার আছে সেটা আমরা নিজেই বুঝতে পারি না হয়তো আমরা মনে করে যে আমি খুব নম্র ভক্ত আমি খুব উন্নত ভক্ত আমাদের নিজের অহংকার আমরা দেখতে পাই না সেই জন্য শিষ্য হতে হবে শিষ্য আপনারা সবাই বুঝেন এই শিষ্য এই শব্দের অর্থ কি আপনারা সব বুঝেন শিষ্য আপনারা বোঝেন শিষ্য এই শব্দের অর্থ কি কেউ বুঝ কেউ বুঝেন কেউ বলতে পারেন শিষ্য এই শব্দের অর্থ কি কেউ কিছু বলতে চাচ্ছেন মানে চেলে ফেলে খুঁজে লাগছে খেতে লাগছে খেতে লাগছে সবাই ঠিক আছে কেউ সবাই পেটে শিষ্য আছে খিদা লাগছে ঠিক আছে হরে কৃষ্ণ কেউ যদি এক দুই মিনিট আরও তার পেটে জাল সহন করতে পারেন আপনারা আমার দুই খানা সলিখিত বই দেখতে পারেন যার মধ্যে আপনারা ভক্তিমূলক উপদেশ কি করে ভক্তি করা হয় আপনারা অনেক কিছু পাবেন যা থেকে আপনার জীবন ধন্য হবে আপনারা অনেক লাভবান হবে এক বই আছে কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থা অনথা বৈষ্ণব শিক্ষা ও সাধনা এবং এক সিডিও আছে যার মধ্যে আমার ষোলোটা প্রবচন আছে বাংলা কেউ যদি নিতে চান এখানে চলে আসুন আমি সাকার দেব এই বৈষ্ণব শিক্ষা ও সাধনা এর দাম আছে পনেরো টাকা সি দিয়ে দাম ত্রিশ টাকা এবং এই বই পঁচিশ টাকা হরে কৃষ্ণ ক্ষমা করুন আপনি আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করেছি হরে কৃষ্ণ